এ ধরার বুকে এত আপনার কেহ না একজন আছে সবার আপন মা জননী মা এ ধরার বুকে এত আপনার কেহ না একজন আছে সবার আপন মা জননী মা ও মা গো সে প্রাণের প্রিয় মা তাকে ভোলা তো যায় না কেউ ভুলে যেও না মাকে ভোলা তো যায় না মাকে ভুলে যেও না এ ধরার বুকে এত আপনার কেহ না একজন আছে সবার আপন মা জননী মা এ ধরার বুকে এত আপনার কেহ না একজন আছে সবার আপন মা জননী মা কত কষ্ট করলো মায় সন্তানেরই সুখে সারা জীবন ঋণী সবে মায়েরই কাছে কত কষ্ট করলো মায় সন্তানেরই সুখে সারা জীবন ঋণী সবে মায়ের কাছে এমন তার দিমাকে ব্যথা দিও না এমন দরদি মাকে ব্যথা দিও না ও মা গো সেজ প্রাণের প্রিয় মা ও মা গো সেজ প্রাণের প্রিয় মা তাকে ভোলা তো যায় না কেউ ভুলে যেও না মাকে ভোলা তো যায় না মাকে ভুলে যেও না এ ধরার বুকে এত আপনার কেহ না একজন আছে সবার আপন মা জননী মা এই ধরার বুকে এত আপনার কেহ না একজন আছে সবার আপন মা জননী মা আল্লাহ রসুলের পরে মায়ের কদর বেশি সাধ্য মতে মায়ের মনে রাখো সবে খুশি আল্লাহ রসুলের পরে মায়ের কদর বেশি সাধ্য মতে মায়ের মন রাখো সবে খুশি মায়ের সেবায় আল্লাহ রাজি স্মরণে রাখো না মায়ের সেবায় আল্লাহ রাজি স্মরণে রাখো না ও মা গো সে যে প্রাণের প্রিয় মা ও মা গো যে প্রাণের প্রিয় মা তাকে ভোলা তো যায় না কেউ ভুলে যেও না মাকে ভোলা তো যায় না মাকে ভুলে যেও না এ ধরার বুকে এত আর কেহ না একজন আছে সবার আপন মা জননী মা এ ধরার বুকে এত আর কেহ না একজন আছে সবার আপন মা জননী মা চলে গেছে মা বাপ যাদের এই দুনিয়া থেকে নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া করো কেঁদে চলে গেছে মা বাপ যাদের এই দুনিয়া থেকে নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া করো কেঁদে সুখে দুঃখে মা বাবাকে ভুলে যেও না সুখে দুঃখে মা বাবাকে ভুলে যেও না ও মা গো যে প্রাণের প্রিয় মা তাকে ভোলা তো যায় না কেউ ভুলে যেব না মাকে ভোলা তো যায় না মাকে ভুলে যেব না এই ধরার বুকে এত আপনার কেহ না একজন আছে সবার আপন মা জননী মা এ ধরার বুকে এত আপনার কেহ না একজন আছে সবার আপন মা জননী মা ও মা গো সেজে প্রাণের প্রিয় মা ও মা গো সেজে প্রাণের প্রিয় মা তাকে ভোলা তো যায় না কেউ ভুলে যেও না মাকে ভোলা তো যায় না মাকে ভুলে যেও না তাকে ভোলা তো যায় না কেউ ভুলে যেও না মাকে ভোলা তো যায় না মাকে ভুলে যেও